আম্মা বাদ ফাউজ বিল্লাহ মিনা শৈতান রাজিম খুদ মিন আমু আলহিম সাদাকাতান তো তাহির ওহম অতজাকিহিম বেহা ওসল্লি আলিহিম ইন্না সালাত কাসাকানুল্লাহম আল্লাহ সামি ওন আলী সম্মানিত দিনী ভাতৃমণ্ডলী আল্লাহ ফাকরাবুল আলমিনের প্রশংসা এবং নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের ওপর সালাত এবং সালামের পরে আজকে দিন ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ যা আল্লাহ পাক প্রত্যেক মুসলিমের ধন সম্পদে ফরজ করেছেন ধন সম্পদকে পাক পবিত্র করার উদ্দেশ্যে এবং হারাম থেকে কৃপণতা থেকে অন্তরের সংকীর্ণতা থেকে হৃদয়ের অপবিত্রতা থেকে এবং ধন সম্পদের নাপাকি থেকে পাক পবিত্র করার উদ্দেশ্যে রিজিকে বরকত দেওয়ার উদ্দেশ্যে অভাবীদের অভাব মোচনের উদ্দেশ্যে মুসলিম সমাজের দুর্গতদের সমস্যার সমাধানের উদ্দেশ্যে আল্লাহ পাকরাবুল আলমিন প্রত্যেক মুসলিমের ধন সম্পদের ওপর এই গুরুত্বপূর্ণ এবাদতটি ফরজ করেছেন যেটি হচ্ছে আর্থিক এবাদত মালি এবাদত এবাদত বিভিন্ন রকমের অন্তরের এবাদত আছে জবানের বাচনিক এবাদতও আছে আর আপনার মাথা থেকে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের এবাদত আছে হ্যাঁ শরীরের এবাদত আছে এই যে সেই আমরোজা রাখছেন শরীরের এবাদত পাঁচাত্তর সালাদ ফরজ সন্ন্যত নামাজ পড়ছেন এগুলি হচ্ছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের এবাদত মাথা সেজদা করে এবাদত করছে হ্যাঁ প্রত্যেকটি অঙ্গ নামাজে এবাদত বন্দীগীতে শরিক হচ্ছে তো আর এতে অন্তর দিয়ে খুশুর সাথে আপনি মনোযোগী হয়ে সলাত আদায় করছেন নামাজ পড়ছেন তো অন্তর এবাদত জবান দ্বারা আপনি বিভিন্ন দোয়া জিকির সুরা পড়ছেন তো জবানেরও এবাদত তো নামাজ এমন একটি এবাদত যাতে সমস্ত রকমের এবাদত অন্তরের এবাদত আছে জবানের এবাদত আছে অঙ্গ প্রত্যঙ্গের এবাদত আছে আর অর্থের এবাদত আছে অর্থের এবাদত হচ্ছে জাকাত অর্থের এবাদত হচ্ছে দান খায়রাত করা সাদকা করা অর্থের এবাদত হচ্ছে কাউকে ধার কর্জা দেওয়া আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো মুসলিম ভাই বোনকে অর্থের এবাদত হচ্ছে বায়তুল্লাহর হজ করা তার সাথে সাথে শারীরিক মেহনত লাগে অর্থের এবাদত হচ্ছে ওমরা করা তো বহুমুখী এবাদত আল্লাহ পাক শরীয়তে দিয়েছেন বান্দাকে দুনিয়া আখেরাতের কল্যাণ হাসেলের উদ্দেশ্যে আল্লাহ পাকে সান্নিধ্য লাভের উদ্দেশ্যে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ এবাদত হচ্ছে ফরজ এবাদত জাকাত এই জাকাত সম্পর্কে আলোচনা করব আল্লাহ পাক রব্বুল আলমিন দিন ইসলামের পাঁচটি খুঁটি করেছেন আপনাদের জানা আছে তাই না ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি প্রথম স্তম্ভ কি প্রথম হচ্ছে কে বলবেন শুধু কালমা বলবেন কত শিখবেন হ্যাঁ কালমার কি করা হ্যাঁ কালমার সাক্ষ্য প্রদান করা শাহাদাত দেওয়া কালমা বিশ্বাস করা বলবেন না বিশ্বাস ইমান ইমানের ছয়টি পিলার হ্যাঁ বোঝা গেছে তো যে ইসলামের যে পাঁচটি খুঁটি আছে এগুলির সম্পর্ক হচ্ছে বাহ্যিক কাজকর্মের সাথে বাহ্যিক কাজকর্মের সাথে অন্তরের বিশ্বাসের পর অন্তরের বিশ্বাসকে ইমান বলা হয় ইমানের ছয়টি খুঁটি ওটা আলাদা আজকের আলোচনা তিনি আসবো না ওটা হচ্ছে ইমান আর যখন কালেমা বলবেন কলেমার প্রতি বিশ্বাস করা বলবেন না হ্যাঁ কলেমার প্রতি ইমান আনা বলবেন না কালেমার কি করা আর শুধু কালেমা দেশি তরিকাই ওটা দেশি ইসলাম ভুল ইসলাম দাদা বুঝতে পারছেন ভুল শিক্ষা দেওয়া হয়েছে কালেমা নামাজ রোজা হজ জাকাত কি করবেন কালেমা বলতে পারেন না এতদিন ধরে এগুলি শিখাচ্ছে তো শিখে কিছু আগেই তো হবে এগিয়ে আসতে হবে শিখে কালেমার সাক্ষী দেওয়া সহজ মাসে কি করা কালেমার শাহাদাত দেওয়া কালেমার সাক্ষ্য প্রদান করা জি সাক্ষী দেওয়া কি দিয়ে হয় এটা দিয়ে না এখান দিয়ে কোনখান দিয়ে জবান দিয়ে সাক্ষী অন্তর দিয়ে হয় না আপনি কোর্টে সাক্ষী দিতে গেছেন হ্যাঁ আপনার কোনো লোকের পক্ষে অথবা বিপক্ষে অন্তর কথা বলবে না জবান কথা বলবে জবান কথা বলবে তাহলে বোঝা গেল সাক্ষী কি দিয়ে দেওয়া হয় জবান দিয়ে দেওয়া হয় বলতে হবে আসাদু আল্লাহ এলাহ ইল্লাল্লাহ আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই ও আসাদু আরো সাক্ষী দিচ্ছি কি জান্না মোহাম্মদান রসুল্লাহ বা আব্দহু রাসুল যে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর বান্দা এবং তার রসুল এই দুটি কথার আমি সাক্ষী দিচ্ছি অন্তরে বিশ্বাসের সাথে সাক্ষী দিতে হয় না অন্তরে বিশ্বাস না থাকলে সাক্ষী দেওয়া যায় অন্তরে আপনার বিশ্বাস যে এই লোকটি চোর আর আদালতে গিয়ে সাক্ষী দিচ্ছে যে লোকটা ভালো এটা হয় নাকি হ্যাঁ চোর যদি জানেন তো চোর বলতে হয় আদালতে গিয়ে আর যদি লোকটাকে ভালো জানেন অন্তর থেকে তাহলে কি করতে হবে ভালো সাক্ষী দিতে হবে তাহলে বোঝা গেল যে অন্তরের বিশ্বাসের সাথে মুখে কি করতে হবে লাহ আর মোহাম্মদ রসুল্লাহ এই দুটো বাক্যের কালেমার সাক্ষ্য প্রদান করতে হবে এটা হচ্ছে ইসলামের প্রথম খুঁটি দ্বিতীয় খুঁটি হচ্ছে হ্যাঁ তাহলে শিখে নিলে ভালো করে ভুল করবেন না দুনিয়ার ক্ষেত্রে ভুল করেন না হ্যাঁ রিয়াল ডলারের ক্ষেত্রে ভুল হয় না কফিলের ক্ষেত্রে একদিন কফিলের বাড়ি যদি চেনা যান ভুল হয় না কফিলের নাম্বার যদি কারো মাধ্যমে পেয়ে যান জীবনে ভুল হয় না সেভ করে রেখেছেন কাজে আসবে হ্যাঁ কিন্তু কালেমা কালেমা সারা জিন্দিগি কালেমা কালেমার সাহায্য দেওয়া হ্যাঁ তারপরে দুই নম্বরে কি নামাজ সলাদ সলাদ কায়েম করা আরবিতে সলাদ অভ্যাস করেন ইউরোপ আমেরিকার মুসলমানরা মুসলমান হলে নামাজ বলে না সলাদ বলে আর ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান হলে সলাদকে নামাজ বানিয়ে দেয় তো নামাজ বলার দরকার দেখি আরবিতে নামাজ আছে ফার্সি কথা ফার্সি কথা কেন বলবেন হ্যাঁ ফার্সি কথা কেন বলবেন যেমন আপনি উপাসনা তো বলছেন না এবাদত বলছেন আল্লাহর এবাদত করছে আল্লাহর উপাসনা বলছেন হ্যাঁ তো যখন বাংলা করেন না তাহলে ফার্সি কেন করতে যাবেন সোজা আপনি বলেন সালাদ জি পাঁচ অক্ত সালাত আদায় করা এটা হচ্ছে দ্বিতীয় খুঁটি তিন নম্বর খুঁটি কি জাকাত মাসাল্লাহ তাহলে কিছু শিখা হয়েছে হ্যাঁ না হলে আমাদের দেশে কি বলে কালেমা নামাজ তারপরে রোজা তারপরে হজ তারপরে জাকাত জাকাত পাঁচ নম্বরে না তিন নম্বরে তিন নম্বরে জাকাত ফরজ আল্লাহ কোরআনের অধিকাংশ আয়াতে বলেছেন আকিমুসলাত জাকাত হ্যাঁ জাকাত যে কায়েম করে নামাজ কায়েম করে আর প্রদান করে তো সালাত নামাজের সাথে জাকাত বলেছেন জায়গায় আছে কোরআনে নামাজ রোজা আকামা সলাত নামাজ কায়েম করে রোজা রাখে এরকম কোন আয়াত আছে কোথাও খুঁজে পাবেন না আয়াত হাদিস আছে যে নামাজের পরে রোজার কথা কোনো একটা হাদিস পর্যন্ত নাই তাহলে আমরা কোন দিকে চলেছি ধর্মের নামে চিন্তা করেন কোরআন এবং হাদিসে একটা সিরিয়ালে এরকম বয়ান করেনি আল্লাহ বয়ান করেননি তার রসুলও বয়ান করেননি সাল্লাহ আলী হোসাল্লাম যে কালিমার পরে নামাজ দরজা এ একটি আয়াতন একটা হাদিসও নেই আর আমরা এরকম করে বলছি কেন বলবো যেমন করে আল্লাহ বলেছেন ওরকম করে বলবো যেমন করে তার রসুল বলেছেন হ্যাঁ আপনার প্রিয় রসুল যেটা ভালোবাসে সে ভালোবাসবেন না ভালোবাসার দাবি না এটা ইমানের দাবি না অবশ্যই তো বলবেন ক্যালেমার শাহাদাত দেওয়া সলাদ অক্ত নামাজ কায়েম করা আর জাকাত আদায় করা বা প্রদান করা আর তারপরে চার নম্বরে হচ্ছে রমজান মাসের শ্যাম পালন করা শ্যাম বা সৌম আরবিতে রোজা এটাও ফার্সি করেছে কি দরকার ফার্সি করার ইউরোপ আমেরিকার নিউ মুসলিমরা কেউ হ্যাঁ কি বলে না রোজা বলেন কেউ রোজা বলেন এমন এমনকি যারা বাংলাদেশ থেকে গেছে পঁচিশ বছর আগে আর একটু ইসলাম চর্চা করে তারা বলে না কারণ আমার ওইসব দেশের লোকের সাথে কথা হয় তো আমার হঠাৎ করে হয়তো নামাজ রোজা একটা কথা বেরিয়ে যায় তো দেখি যে এক শেখ এখনই সলাপ পড়ে আসলাম হ্যাঁ আজকে আমি সেয়াম আছি বাংলাদেশের মানুষ পঁচিশ বছর আগে আমেরিকা কানাডা চলে গেছে বা লন্ডন চলে গেছে এখন বলছে যে আজকে আমাদের সিয়াম শুরু হয়েছে আর আপনি কি বলছেন আমাদের রোজা শুরু হয়েছে কেন এই যে ইন্ডিয়ান কালচার হ্যাঁ ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে ফার্সি প্রভাব ইসলামের ওপর এটাকে আমাদের দূরে সরাইতে হবে কারণ ফার্সির দ্বারা ইসলামের খেদমত হয়নি আরবির দ্বারা হয়েছে আরবি ভাষা তারপরে আরবি হচ্ছে কোরআনের ভাষা আরবি হচ্ছে রসুলের হাদিসের ভাষা আরবি হচ্ছে মোহাম্মদ রসুল আপনার রসুলের মাতৃভাষা আরবি হচ্ছে ইসলাম জানার সরাসরি ভাষা অন্য কোনো ভাষা দিয়ে যদি ইসলাম জানেন তাহলে ভায়া দিয়ে কোরআনে ঢুকতে হবে কিন্তু যদি আরবি জানে নেন তো সরাসরি কোরআনে ঢুকতে পারবেন সরাসরি হাদিসে ঢুকতে পারবেন সরাসরি ইসলাম বুঝতে পারবেন যেভাবে এখানে যেসব ছেলেমেয়েরা লেখাপড়া করে আরবিতে তারা সরাসরি ইসলামটাকে ডাইরেক্ট বুঝতে পারছে আমরা পারিনি প্রথম বাংলা শিখেছি বাংলা থেকে মাদ্রাসা গিয়ে বাংলা চলে না অচল মাদ্রাসাকে কি করেছে কমে মাদ্রাসা উর্দু মিডিয়াম তারপরে উর্দু পহিলা উর্দু দোসরা উর্দু উর্দু শিখেছি তারপরে উর্দু শিখে তখন আর এক ধাপে গিয়ে আর ফার্সি ফার্সি শিখেছি তারপরে তখন বলছে কিছু ফার্সিও শিখ তারপরে তখন আরবি শিখিয়েছে এই করতে করতে জিন্দিগিটাকে অতি লাগিয়ে দিয়েছে যথেষ্ট সময় অতি লাগিয়ে দিয়েছে যাই হোক আল্লাহ পাক যেন সংশোধন করে আমাদের আলেম সমাজকে তৌফিক দান করেন বলছিলাম যে বলবেন কালিমার শাহাদ দেওয়া পাঁচত সালাত আদায় করা জাকাত দেওয়া এই তিন নম্বর রুকুন হচ্ছে ইসলামের বা খুঁটি হচ্ছে জাকাত জাকাতের কত গুরুত্ব যে রোজার আগে জাকাত ঠিক করতে হবে আপনাকে হজের আগে উমরার আগে জাকাত আপনাকে ঠিক করতে হবে এই যে রমজান মাসে রোজা রাখছেন কত গুরুত্ব দিয়ে তারাই পড়েছেন কত গুরুত্ব দিয়ে এই তারাবি আর রোজার আগে সিয়ামের আগে আপনাকে জাকাত ঠিক করতে হবে আপনার ধন সম্পদ যা আপনি খাচ্ছেন আপনার ছেলে মেয়েরা খাচ্ছে আপনার পরিবার খাচ্ছে আপনার বাপ মাকে দিচ্ছেন আপনি যা ইনকাম করছেন রাখছেন বা ব্যয় করছেন এটা যদি হালাল না হয় আর জাকাতবিহীন হালাল হবে না যদি পয়সার জাকাত না দেন তো হারাম ওতে মিক্সচার হয়ে যাওয়ার কারণে সবগুলি খবিস নোংরা হয়ে গেল ওয়ালা তাইয়াম্মামুল খাবিস আমিন ফেকুন আল্লাহ বলছেন যে তোমরা নোংরা খাবিস বা হারাম ব্যয় করিও না খরচ করিও না সাদকা খেরাত করিও না হারাম পয়সা সাদকা খেরাত করে বা খরচ করে ব্যয় করে লাভ হবে না ওতে বরকত হবে না হারাম পয়সা দিয়ে ছেলে মেয়েকে মানুষ করবেন জাকাত দেননি ওই পয়সা দিয়ে ছেলে মেয়েকে লেখাপড়া করাবেন ছেলে মেয়ে কখনো সৎ হবে না হারাম রুজি খাওয়াবেন জাকাত দেননি এমন হারাম মিক্সচারের পয়সা দিয়ে স্ত্রীকে খাওয়াবেন তার ভরণ পোষণ দেবেন হ্যাঁ বাড়িঘর তৈরি করবেন সেখানে কোনো বরকত হবে না কোনো বরকত হবে না তো আল্লাহ ফকরাবুল আলমিন জাকাত কি উদ্দেশ্যে ফরজ করেছেন আমি শুরুতে কয়েকটি ভাষায় ভূমিকায় বলেছি বিভিন্ন উদ্দেশ্যগুলি বলেছি জাকাতের মাধ্যমে অন্তর পবিত্র হয় জাকাতের মাধ্যমে কি হয় হ্যাঁ অন্তর পবিত্রতা কৃপণতা থেকে অন্তর মন বড় হয় আমাদের দেশে কি বলে মন বড় লোকটার মন বড় যে খরচ করতে পারে ভালো কাজে তার কি হয় মনটাকে বড় বলা হয় কারণ সংকীর্ণতা নেই তো জাকাত দিলে মনটা প্রশস্ত হয় মন বড় হয় দিতে পারলে দান করতে পারলে মন বড় হয় যারা ফিরি ফিরি পরের খায় মনটা ছোট হয় সারা জীবন শুধু খেতেই থাকলেন কাউকে খাওয়াইতে পারেন না মনটা ধীরে ধীরে ছোট হয়ে যায় যারা জাকাত দেয় না তাদের মনটা সংকীর্ণ হয়ে যায় সংকীর্ণ জুব্বার মতো মাথায় ঢুকাচ্ছে শরীরে ঢুকাচ্ছে ঢুকছে না টাইট হয়ে যাচ্ছে ওই রকম হয়ে যায় অন্তরের অবস্থা জাকাতের মাধ্যমে ধন সম্পদ পাক হয় জাকাতের মাধ্যমে মুসলিম সমাজের আর্থিক সমস্যার সমাধান হয় আপনার ভাই গরিব আপনার বোন গরিব আপনার গ্রামবাসী গরিব আপনার দেশবাসী গরিব মুসলিম ভাই বোনার গরিব আপনাকে আল্লাপাকে নিয়ামত দান করে তাদের গরিবই দূর করতে হবে না দারিদ্র মোচন করতে হবে না এটা ইসলাম শিখিয়েছে আজকাল এগুলো রাজনৈতিক ভাষা দেশের দারিদ্র মোচন করবো দারিদ্র মোচন কি মোচন করবে তাদেরই জুটছে না ট্যাক্স নিয়ে নিয়ে মানুষের কাছে চুষে তারাই ভোগ বিলাস করছে কি দারিদ্র মোচন করবে হ্যাঁ আর ইসলাম চোদ্দশো বছর আগে দারিদ্র মোচনের জন্য এবাদাত ফরজ করেছেন সেটা হচ্ছে ধন সম্পদের জাকাত প্রদান করা আল্লাহ পাক সুরায় আয়াত নম্বর একশো তিনের সাত করছেন খুদ মিন আমু আলিম সাদাকা তোমরা হে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম তুমি মুসলিমদের মমিনদের ধন সম্পদ থেকে জাকাত গ্রহণ করো আল্লাহ কাকে হুকুম করছেন নবী মোহাম্মদ সাল্লামকে হুকুম করছেন তিনি হচ্ছেন শাসক তিনি হচ্ছেন শাসক এমামুল মুসলিমিন খালিফাতুল মুসলিমিন প্রথম খালিফা প্রথম এমাম জি খোলাফা রাশেদিন আগে নবী করিম সাল্লাম এই উম্মতের তাকে আল্লাহ পাক হুকুম করছেন নির্দেশ দিচ্ছেন যে তুমি তাদের ধন সম্পদ থেকে জাকাত গ্রহণ করো এটা থেকে বোঝা যায় যে মুসলিম নাই পরায়ণ শাসক যদি হয় তাকে আল্লাহ পাকের কোরআনে হুকুম নির্দেশ রয়েছে দেশবাসী জনগণ থেকে যারা বিত্তবান যারা নেশাবে পৌঁছে গেছে যাদের ধন সম্পদ তাদের কাছ থেকে জাকাত সরকার গ্রহণ করবে এটা আল্লাহর হুকুম এটা সরকারের হুকুম নয় আল্লাহ সরকারকে বাধ্য করছেন জাতির কাছ থেকে জাকাত নিতে হবে সচ্ছলদের কাছ থেকে নিয়ে যারা অভাবী তাদের মাঝে আমানতের সাথে বন্টন করতে হবে নিজের পেট ভরার জন্য নয় হ্যাঁ নিজে তাদের থেকে একটা ভাগ বসানোর জন্য নাই কোনো ভাগ নেই এটা গরিবদের হক যাদের হক আল্লাহ পাক সুরায় তবার আয়াত নম্বর ষাটে বর্ণনা করে দিয়েছেন জি আট শ্রেণীর মানুষের মাঝে মাঝে জাকাত বন্টন করতে হবে খুজমিন আমু আলিম সাদাকা তাদের ধন সম্পদ থেকে জাকাত গ্রহণ করো জাকাতকে আরবি ভাষায় জাকাতও বলা হয় আর সাদকাও বলা হয় সাদকাও বলা হয় জাকাত কেন বলা হয় জাকাত এই জন্য বলা হয় যে জাকাতের দুটি অর্থ জাকাত মানে হচ্ছে জাকাত একটি অর্থ হচ্ছে পবিত্রতা তো জাকাতকে জাকাত কেন বলা হয় অন্তর পবিত্র হয় হ্যাঁ অন্তর পবিত্র হয় আর কি পবিত্র হয় যেই পয়সা বা ধন সম্পদের জাকাত দিলেন সেটা পাক পবিত্র হয়ে যায় হারাম থেকে মুক্ত হয়ে যায় আর জাকাতের আর একটি অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া বরকত হওয়া তো জাকাত দিলে ধন সম্পদে কি হয় বরকত হয় এটাও কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত যে জাকাত দিলে ধন সম্পদ কমে না বাড়ে আর ভালো করে আপনি পরীক্ষামূলক না আল্লাহর এবাদতের উদ্দেশ্যে আর দুনিয়া আখেরাতের আল্লাহর কাছ থেকে কল্যাণ কামনার উদ্দেশ্যে আখেরাতে জবাবদেহির চিন্তা নেই আল্লাহ ফরজ করেছেন আল্লাহর সান্নিধ্য লাভের উদ্দেশ্যে জাকাত দেবেন আর এটি পরীক্ষিত যে আল্লাহর সন্তুষ্টির জন্য জাকাত দিলে কেউ অভাবী হয়ে যায়নি বরং জাকাত দিলে ধন সম্পদ লাস্টিং করবে আর জাকাত না দিলে হ্যাঁ সেটা টিকসই হবে লাস্টিং করবে না আপনি মনে করছেন অনেক টাকা বাঁচাইতে পারলাম জাকাত না দিয়ে দু চার পাঁচ লাখ যারা কোটি কোটি কোটি টাকা তারা দু চার দশ বিশ লাখ টাকা বাঁচিয়ে নিল হয়তো কিন্তু না আল্লাহ পাক রবগুল আলমের পক্ষ থেকে এমন বালা মুসিবত আসবে যে আপনার ছেলে মেয়েরা ভোগ করতে পারবে না হতে পারে যে আপনার জীবনই সব শেষ হয়ে যাবে এ হচ্ছে কোরআন হাদিসের কথা প্রত্যেকটির দলিল রয়েছে কোরআনের আয়াত বা হাদিস রয়েছে যা সময়ের স্বল্পতার জন্য বলতে পারছি না তো জাকাতকে জাকাত দুটি কারণে বলা হয় জাকাতকে সাদকা কেন বলা হয় সাদাকা ইয়াজদক মানে সত্য কথা বলা তাই না সিদ্ক মানে সত্যতা আর ওর বিপরীত হচ্ছে কাজেব বা কিজ মানে মিথ্যা তো সাদকাকে বা জাকাতকে সাদকা কেন বলা হয় যে যেই ব্যক্তি জাকাত দিতে পারে সাদকা দান খায়রাত করতে পারে ফরজ হোক আর নফল হোক ফরজ জাকাত যেটা আমাদের সমাজে প্রসিদ্ধ যে ফরজটাকে জাকাত বলা হয় আর নফলগুলোকে সাদকা বলা হয় দান খায়রাতগুলিকে কিন্তু আরবি ভাষায় কোরআন এবং হাদিসের ভাষায় জাকাতকে জাকাতও বলা হয় সাদকা বলা হয় সাদকা এই জন্যই বলা হয় নামকরণ করা হয়েছে যে যেই ব্যক্তি জাকাত দেয় বা সাদকা করে তার অন্তরে ইমান আছে অন্তরের ইমানের সততা প্রমাণ করে যে আপনি সত্যবাদী মুসলিম এই জন্য টাকার ক্ষেত্রে নয় ছয় করছেন না পাই পাই করে জাকাত এক লাখ আছে আড়াই হাজার এটা আমার না চল্লিশ টাকা আছে চল্লিশ টাকা এক টাকা গরিবের একশো টাকা আছে আড়াই টাকা গরিবের সাড়ে সাতানব্বই টাকা আমার অন্তরের ইমানের এবং আল্লাহর ভয়ের সততা হ্যাঁ সিদ্ধ সততা প্রমাণ করে আপনার এই জাকাত দাও এই জন্য জাকাতকে সাদাকাও বলা হয় আল্লাহ পাক বলছেন যে তুমি তাদের কাছ থেকে জাকাত গ্রহণ করো তার মাধ্যমে কি করবে ফায়দা কি হবে বলছে তোতা হেরোহম জাকাত নিয়ে তাদেরকে পাক পবিত্র করবে অতজাকিহিম বেহা আর তাদের আত্মার পরিশুদ্ধি করবে এর মাধ্যমে তাজকিয়া অন্তর পাক হবে হ্যাঁ তাদের আমল পাক হবে হ্যাঁ, জবান পাক হবে মানুষ যখন দান খায়রাত করে অন্তর ভালো হয় তখন সবকিছু ভালো হয়ে যায় অন্তর যার যত ভালো তার হাত পাও ভালো হ্যাঁ তার কাজকর্মও ভালো তার কথাবার্তাও ভালো সবকিছু ভালো হবে কারণ অন্তর সব অঙ্গ প্রত্যঙ্গকে কি করে ডিল করে ওসাল্লে আলিহিম এবং তাদের জন্য তুমি দোয়া করো যারা জাকাত দিতে আসবে বা দেবে তাদেরকে কি করো দোয়া দাও আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহামকে বলছেন যে তুমি তাদেরকে দোয়া দাও বলে যারা জাকাত দেয় তারা দুয়ার হকদার কার দুয়ার হকদার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের হকদার নবী সাল্লাহ দুনিয়া থেকে চলে গেছেন এখন এই ফরজটা করবে এটা হচ্ছে মুসলিম শাসকের ফরজ মুসলিম শাসক আমানতের সাথে বিশ্বস্ততার সাথে ইমানদারির সাথে জাকাত গ্রহণ করবে এবং ইমানদারির সাথে আল্লাহর ভয়ের সাথে গরিবদের মাঝে পাই পাই করে বন্টন করে দিবে এটা হচ্ছে প্রত্যেক মুসলিম শাসকের ফরজ দায়িত্ব সে পালন করুক আর নাই করুক এর উপর আমল করেছেন খোলাফা রাশেদিন কোন রাসুল উল্লাহামের তিরোধানের পরে আও রাজি আল্লাহ উমার রাজি আল্লাহ আলী উসমান রাজি আল্লাহ আলী রাজি আল্লাহ হাসান রাজি আল্লাহ তারপরে এমনকি ওমাইয়া বংশের খলিফারাও জি এই নিয়ম মোতাবেক যদিও তাদের যুগে খেলাফতের আশাটা শেষ হয়ে গেছিল কিন্তু তারপরে অনেকটা ভালো কিছুটা সরে গেল অনেকটাই ভালো ছিল যার ফলে তারা আলহামদুলিল্লাহ ইসলামী বিধিবিধানের কোরআন হাদিসের বাস্তবায়ন তারা করেছে আর তারাও জাকাত নিয়েছে বিত্তবান সচ্ছলদের কাছ থেকে আর অভাবীদের মাঝে বন্টন করেছে এটা হচ্ছে কোরআনী হুকুম ইন্না সলাতাকা সাকানুল্লাহম কারণ হে নবী তোমার দোয়া তাদের জন্য প্রশান্তির কারণ হবে নবীর দোয়াতে তারা কিভাবে শান্তি পাবে আজকে একটা বড় আপনার বাপ যদি দোয়া দেয় তাতে আপনার মনটা শান্তি হয় আপনার একজন ওস্তাদ যদি একটা দোয়া দেয় তাহলে তাতে আপনার শান্তি হয় ঠিক না কেউ একজন সাধারণ মুসলিম ভাই নামাজি ধার্মিক ভাই যদি বলে আল্লাহ আপনাকে ভালো করুক তো আপনার মনটা শান্তি হয় একটু দোয়া করে দিবেন চাইছেন না চাইছেন না এতেই যদি শান্তি হয় তাহলে রসুল্লাহামের দোয়াতে কত শান্তি আছে আল্লাহ কোরআনে বলছেন ইন্না সলাতাকা সাকানুল্লাহ নিঃসন্দেহে তোমার দোয়াতে তাদের শান্তি রয়েছে জাকাত আদায় করা নিজে জাকাত আদায় করা এবং অন্যের কাছ থেকে জাকাত আদায় করা নিজেও আদায় করা আর অন্যের কাছ থেকে আদায় করা মুসলিম শাসকের ফরজ এটা আল্লাহ সুরা হজের আয়ত নম্বর একচল্লিশে এরশাদ করেছেন আল্লাহ যাদেরকে আমি পৃথিবীতে প্রতিষ্ঠিত করব মানে রাজত্ব দান করব। যাদেরকে আমি খেলাফত দান করব। যাদেরকে আমি প্রেসিডেন্ট বানাবো রাষ্ট্রপতি বানাবো আর প্রধানমন্ত্রী বানাবো তাদের দায়িত্ব আল্লাহ বলছেন কোরআনে কেরিমে যে আকামুসলা তারা নিজেরা নামাজি হবে অন্য দেশবাসীকে নামাজি বানাবে মুসলিম শাসক নিজেও নামাজ পড়বে আর অন্য সকলকে নামাজ পড়তে বাধ্য করবে আমি বাধ্য করতে পারবো না আমি শুধু হুকুম করতে পারবো আমি শুধু উপদেশ দিতে পারবো কারণ আমার কাছে পাওয়ার নেই পাওয়ারলেস কিন্তু কোরআনে হাদিসের এলম আছে সুতরাং আমাকে এলম দান করতে হবে বলতে হবে যে নামাজ পড়ো না হলে মুসলিম থাকবে না কিন্তু শাসক নামাজ সলাৎ আদায় করতে বলবে তার সাথে চাপ সৃষ্টি করে বাধ্য করে নামাজ পড়াবে সবচেয়ে হালকা ফতুয়া হচ্ছে এমাম আবু আনিফ ফতে নামাজ বেনামাজি সম্পর্কে যে বেনামাজি যদি নামাজ না পড়ে মুসলিম শাসকের ফরজ তাকে জেলে ঢুকাবে হাত তাইয়া তুপ হয় তবা করে জেল থেকে বেরোবে নামাজি হয়ে আর না হলে আউ ইয়ামুত অথবা জেলেই সে মৃত্যুবরণ করবে তাহলে বেনামাজির বাইরে থাকার অধিকার হানফি মজাবেও নাই ভালো করে শুনে নেন বেনামাজির বাইরে ঘোরাফেরা করবে আর রুজি রোজগার করবে জেলের বাইরে থাকবে কারাগারের বাইরে এই অধিকার হানাফি মজাবেও নেই এটা সবচেয়ে হালকা ফতুয়া তার উপরে ফতুয়া যে তার পৃথিবীতে বেঁচে থাকার অধিকার নেই এবং শাহি এবং মালিকের ফতুয়া এবং শাহি এবং মালিকের ফতুয়া হচ্ছে যে বেঁচে থাকার অধিকার নেই বেনামাজি তবা করবে আর না হলে গলা কাটা হবে আর তার আর একটা ফতুয়া হচ্ছে যে সে তার এটা দণ্ডবিধান হচ্ছে মুরতাদ একবার ইসলাম থেকে বহিষ্করিত এটা হচ্ছে ইমাম আহমদ রহমতুল্লাহ আলের ফতুয়া সুতরাং বেনামাজি হয়ে রোজা রাখবেন না বেনামাজি হয়ে নিজেকে মুসলিম বলে দাবি করবেন না যদি সত্যিকার হানাফি হন তো এখানে হানাফি হন শুধু রফেদান করবেন না হ্যাঁ আর বিদাত করবেন হানফি মজাবের দোহাই দিয়ে নওয়াই তো পড়বে নওয়াই তোর বিদাত করবেন আবু হানিফা করলেন না সেটা আর যেটা আবু হানিফার অরিজিনাল মজাহ সেটা পালন করবেন না প্রত্যেকটি কিতাবে আছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের কথা হানাফি মজাহের প্রত্যেক কিতাবে আছে যে বেনামাজি জেলে থাকবে হাতে এত তবা করলে বাইরে বেরোবে আর না হলে ইয়ামুত ও সেখানে মরবে জেলের ভিতরে মরবে আল্লাহ পাক যেন তবা করার তৌফিক দান করে বেনামাজিদেরকে আধা নামাজিদেরকে ফুল নামাজি হওয়ার তৌফিক দান করেন আল্লাহ পাক যাদেরকে নামাজি বানিয়েছেন আল্লাহ পাক তাদের দিনের ওপর অটল রাখেন কায়েম থাকার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সকলের গোড়া খাতা যেন মাফ করে দেন শাসকও নামাজ পড়বে আর দেশবাসীকে নামাজ পড়াবে আল্লাহ বলছেন ও জাকাত শাসকও জাকাত দেবে আর জনগণ থেকেও জাকাত আদায় করবে ও আমার মার মারও ভালো কাজের উপদেশ দেবে নির্দেশ দেবে অর্ডার করবে সরকার অর্ডার করবে ভালো কাজের ও নাহ আলিম মন অন্যায় কাজে বাধা দিবে সিরকে কবর মাজার পূজায় বাধা দেবে এটা হচ্ছে সরকারের ফরজ কাজ আর তারপরে মদে বাধা দিবে ব্যবিচারে বাধা দিবে ইত্যাদি ইত্যাদি যত রকমের পাপাচার সবগুলিতে বাধা দিবে এ হচ্ছে সরকারের দায়িত্ব আল্লাহ ফাকরাবুল আলমিন যেন আমাদের দিন কায়েম করার তফিক দান করে জীবনের প্রতিটি ক্ষেত্রে জাকাত সম্পর্কে আলোচনা করলে অনেক আলোচনা আছে জাকাতে দিলে ফজিলত যেমন আছে জাকাত না দিলে তার কঠোর শাস্তি রয়েছে দুনিয়া এবং আখেরাতে সেগুলি বয়ান করার সময় নেই জাকাতের নিসাব বয়ান করি পাঁচ রকমের জিনিসে জাকাত আছে মনে রাখবেন পাঁচ রকমের জিনিসে জাকাত আছে প্রথম হচ্ছে খাদ্যদ্রব্য যা জমি থেকে উৎপন্ন হয় ফসল অথবা এমন ফল যেই ফলকে দীর্ঘদিন রাখা যেতে পারে হ্যাঁ শুকিয়ে যেমন খেজুর রাখা যেতে পারে কিশমিশ রাখা যেতে পারে এই ধরনের যে ফলগুলোকে রাখা যেতে পারে আর কাঁচা যেগুলো সবজির মতো দু তিন দিনের মধ্যে খেলে খান না হলে শেষ সেগুলিতে জাকাত নেই শাকসবজিতে জাকাত নেই ওই রকমই যেসব ফল রাখা যায় না কলা আম ইত্যাদি এগুলো জাকাত নেই হ্যাঁ ওগুলো বিক্রি করার পর যে টাকাটা জমবে ওই টাকাটা টাকার সাথে মিলিয়ে জাকাত দিতে হবে ওই বাগানওয়ালাকে কলার বাগান আম বাগানওয়ালাকে প্রথম জাকাত হচ্ছে ফসলের জাকাত যেটাকে আমাদের দেশে বলা হয় অসর কি বলা হয় অসর কেন বলা হয় আষাঢ়া থেকে অসুর মানে দশ ভাগের এক ভাগ আর আগের যুগে আগের যুগে সেচ হইতো না আমরা ছোটকালে দেখেছি সেচের জমি ছিল না প্রথম দেখলাম যে গমের সেচ শুরু হইলো ধান ওই আউস ধান হয়তো কোনো সেচ টেচ লাগতো না আসমানের পানিতে হইতো হ্যাঁ তো এই জন্য শরীয়তের বিধান হচ্ছে যে যেই ফসল বিনা সেচে হয় সেটাতে অসর লাগবে মানে দশ মনে এক মন দশ ভাগের এক ভাগ লাগবে এটাকে অসর বলা হয় আরবি ভাষায় আর বিশ মনে এক মন লাগবে কোনটা যেটাতে সেচ করা হচ্ছে হ্যাঁ সেচ করা ফসল আজকাল অধিকাংশ ফসলগুলি সেচ করা হচ্ছে সেগুলিতে নিঃসুল ওসর মানে বিশ মনে এক মন লাগবে এ হচ্ছে একটি জাকাত দ্বিতীয় জাকাত হচ্ছে গবাদি পশুর জাকাত উটের জাকাত আছে গরুর জাকাত আছে বকরি ছাগলের জাকাত জাকাত আছে এগুলির প্রয়োজন নেই তিন নম্বর হচ্ছে স্বর্ণের জাকাত স্বর্ণের জাকাত কোরআনে করিম আল্লাহ পাক উল্লেখ করেছেন সুরাতে যে জাহাব ফিরদা স্বর্ণ চাঁদি যাদের কাছে আছে আর যদি ওর হক আদায় না করে তাহলে তাদের জন্য কঠোর শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও ইত্যাদি আর এর নিসাব মানে সর্বনিম্ন কতটা স্বর্ণ গোল্ড আপনার কাছে থাকলে জাকাত খরচ হবে সেটা নবী করিম সাল্লা হাদিস রয়েছে বিশ দিনার ইসরুনা দিনারান বিশ দিনার আর এর অপর নাম হচ্ছে বিশ মিসকাল বিশ মিসকাল এই বিশ দিনার বা বিশ মিসকাল বিশ মিসকাল হচ্ছে ভরিতে কে জানেন ভরিতে স্বর্ণের নিশা মানে সর্বনিম্ন কত ভরি স্বর্ণ গোল্ড থাকলে জাকাত লাগবে কে বলতে পারেন হ্যাঁ সাত আর কেউ হ্যাঁ সাড়ে সাত মাসাল্লাহ ঠিক বলেছেন সাড়ে সাত ভরি সাড়ে সাত ভরি সাড়ে সাত ভরি আর সাড়ে সাত ভরি হচ্ছে আপনার গ্রামে কত হবে গ্রামে হ্যাঁ বলেন কত পঁচাশি জি জি জি জি পঁচাশি গ্রাম পঁচাশি পঁচাশি গ্রাম আজকাল গ্রামের হিসাব চলছে তো পঁচাশি গ্রাম সহজ ভাষায় জানেন পঁচাশি গ্রাম যদি স্বর্ণ আপনার স্ত্রীর মালিকানাই থাকে অথবা আপনার মালিকানাই থাকে একজন মালিকানায় চার পাঁচ জনের নাই আপনার সাবালিকা মেয়েকে দিয়ে দিয়েছেন ও মালিক হয়ে গেছে ওটা নাই সব জমা করা দরকার নেই কিন্তু এক মালিকানা একজনে যদি সাড়ে সাত ভরি বা পঁচাশি গ্রাম স্বর্ণ থাকে বা তার বেশি থাকে তাহলে জাকাত দিতে হবে জাকাত কত ভাগ দিতে হবে শুনে রাখেন স্বর্ণে চাঁদিতে রূপাতে আর টাকা পয়সা রিয়াল ডলারে কারেন্সিতে হ্যাঁ এগুলিতে শতকরা কত দিতে হবে শতকরা আড়াই শতাংশ চল্লিশ ভাগের এক ভাগ দিতে হবে তাহলে চল্লিশ ভরিতে এক ভরি দিতে ওই হিসাব করে নেবেন সাড়ে সাত ভরিতে বা পঁচাশি গ্রামে কত আপনার হয় ওটা আপনি হিসাব করে নেবেন তারপরে চার নম্বরে হচ্ছে চাঁদি চাঁদি রূপা সিলভার তো রূপাতে জাকাত রয়েছে জি স্বর্ণের সম্পর্কে নবী করিম সাল্লামের হাদিস রয়েছে বলছেন যে তোমার ওপর স্বর্ণে জাকাত নাই যতক্ষণ পর্যন্ত বিশ দিনার তোমার কাছে না হবে বীজ দিনা সম্পর্কে বললাম চাঁদি সম্পর্কে হাদিস আপনাদের শোনায় পিএ নবী মোহাম্মদ রসুল্লাহ বলছেন লেইসা ফিমা দোনা খামসে আওয়াকিন সাদাকা পাঁচ উকিয়ার কমে সাদকা জাকাত ফরজ হয় না পাঁচ উকিয়ার কমে জাকাত ফরজ হয় না আর এক উকিয়া হচ্ছে চল্লিশ দিরহাম তো চল্লিশকে পাঁচ দিয়ে গুণ দেন তাহলে কত হবে চার পাঁচে বিশ কত হইল কত হইল আরে কি অঙ্ক পড়ে নাকি দুইশো হইলো আর একটা জিরো বাড়ান চার পাঁচে বিশ গলা জিরো বাড়ান দুইশো তাহলে দুইশো দীরহাম এক উকিয়া হচ্ছে চল্লিশ দীরহাম হ্যাঁ আর পাঁচ উকিয়াতে নেশা ভাই তাহলে পাঁচচল্লিশ দুশো দীরহাম দুশো দীরহাম যদি কারো কাছে হয় দীরহাম পুরাতন হিসাব এখন এই দীরহাম পুরাতন হিসাবকে দুইশোকে যদি বর্তমান হিসাবে নিয়ে আসা হয় গ্রামে তাহলে পাঁচশো পঁচানব্বই গ্রাম কত বললাম পাঁচশো পঁচানব্বই গ্রাম কারো কাছে চাঁদি রূপা যদি থাকে বা তার সম পরিমাণ টাকা থাকে এ পাঁচশো পঁচানব্বই গ্রাম চাঁদির দাম কত চাঁদির দাম সম্পর্কে এক এক লোককে জিজ্ঞাসা করলে এক এক রকম আজব কথা বলে কিন্তু আমাদের কাছে আলহামদুলিল্লাহ গবেষণামূলক ইন্টারনেট থেকে চাঁদির সবগুলি রেট এসেছে আমার কাছে এখন মোবাইলে আছে যদি কারো হোয়াটসঅ্যাপে চান আমি পাঠিয়ে দিতে পারবো চাঁদির রেট সবচেয়ে ভালো চাঁদির রেট এতে বলা হয়েছে টু জি তার মানে তিন রিয়ালের কম হ্যাঁ তিন তিন রিয়ালের কম এক গ্রামের দাম তিন রিয়ালের কম আর সবচাইতে সস্তা চাঁদি যেটা on on on on point হচ্ছে সিক্সটি সেভেন মানে এক টাকা সাতষট্টি হালালা এক টাকা সাতষট্টি হালালা হচ্ছে এক গ্রামের দাম তো এই হিসাবে হিসাব করে আজকে ভালো করে শুনেন কারণ এক এক লোক এক এক রকম ফতুয়া দিচ্ছে কে বলছে যে এক লাখ টাকা হইতে হবে বাংলাদেশি টাকা কে বলছে সাত সত্তর হাজার এক ভাই বলল যে আমাদের ওখানে আটশো আটশো টাকা করে ভরি সুতরাং এই হিসাবে হয়ে যায় আমাদের বিয়াল্লিশ হাজার তো আমি বললাম যে ঠিক আছে যদি আপনি কনফার্ম থাকেন কিন্তু পরে আমরা যখন ইন্টারনেট থেকে সবগুলি রেট বের করে দেখলাম চাঁদি মেলা রেটের রয়েছে একবারে যেগুলো ব্যবহারিত তারপরে যেটা মানে যেমন যেটার ক্যারেট আছে তো ওই হিসাবে রেট মেলা রকম রেট রয়েছে মধ্যম রেটটা ধরলে মধ্যম রেট ধরলে হয় এগারোশো পনেরো রিয়াল এগারোশো পনেরো রিয়াল যদি এক বছর ধরে আপনার কাছে পড়ে থাকে এক ওর নিচে কমে নিচে যায়নি মানে কোনো সময় জিরো হয়ে যায়নি গত রমজানে রমজানের সাথে আবার জাকাতের সম্পর্ক নেই অধিকাংশ লোক যদিও রমজানে জাকাত দিচ্ছে অভ্যাস করে নিয়েছে কিন্তু এটা শরীয়তের বিধান নয় যে রমজানে শুধু গরিবকে দেবেন যখন টাকা জমা হইল আপনি ধরেন রমজান নয় মহারম মাসে সৌদি আরব এসেছে অথবা ইনকাম করা শুরু করেন প্রথম বেতন পেলেন আর আপনার কাছে মোটামুটি এক হাজার রিয়ালের ওপরে হয়ে গেছে এগারোশো রিয়াল যেটা মধ্যম আর তার নিচে নয়শো তিরানব্বই আসে একটা রেটে নয়শো তিরানব্বই তার মানে এক হাজার এই জন্য এক হাজার রিয়াল বলে দিলে আর ঝামেলা থাকবে না যে কারো কাছে যদি এক হাজার রিয়াল থাকে গত মাসে গত রমজানে আর তারপরে গোটা বছর কমেনি বাড়তেই থেকেছে বাড়তেই থেকেছে বা অতটাই থেকেছে আর এই রমজান এসে তার কাছে হ্যাঁ দশ হাজার রিয়াল এক লাখ রিয়াল পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ সবগুলিতে জাকাত একসাথে দিয়ে দিবে একবার জাকাত দিয়ে দেবে এক বছরের জন্য ফিরিয়ে যাবে কারণ প্রত্যেক মাসে হিসাব করা সম্ভব নয় প্রত্যেক মাসে কারোর জন্য হিসাব করা সম্ভব অসম্ভব যে আমার গত রমজান মাসে এক হাজার ছিল আর তারপরে তখন নেশাব হয়েছে তারপরে আবার সওয়ালে কত রমজানের পরে ছিল তারপরে হজের সময় কত ছিল তারপরে কত ছিল তিন মাস আগে কত ছিল কেউ হিসাব করে রাখতে পারবেন না সুতরাং যখন জাকাত দেওয়ার সময়টা আসবে তখন আপনার কাছে টোটাল অ্যামাউন্ট কত আছে টাকার আকারে হোক নিজের ঘরে হোক ব্যাংকে হোক অথবা দোকান আছে দোকানে ব্যবসায়ী সামগ্রী হোক সেগুলির সাথে মিলিয়ে ধরেন আপনার কাছে ক্যাশ ব্যাংকে আছে হ্যাঁ দু চার পাঁচ হাজার রিয়াল হ্যাঁ বা কিছুই নেই আপনার কাছে কিন্তু দোকানে আপনার লাগানো আছে পঞ্চাশ হাজার রিয়াল বা দশ হাজার রিয়াল লাগানো আছে বা তারও বেশি লাগানো আছে ওর কথা নেশাবের বেশি লাগানো আছে লাখ লাখ রিয়াল লাগানো হয়েছে তাহলে প্রত্যেক বছর আপনাকে দোকানের মাল সামানগুলি এক একটা করে হিসাব করতে হবে আপনাকে হিসাব করতে হবে যে কত টাকার মাল সামান আমার দোকানে আছে মুদিখানার দোকান বা কালা হিসাব করবেন না আপনি অবশ্যই হিসাব করতে হবে যে এখন গত এক বছর থেকে আমি দোকান চালু করেছি তখন থেকে নেশাবের মালিক হয়েছি এখন আমার দোকানে কত টাকা পুঁজি ইনভেস্ট করা আছে এই যত টাকা পুঁজি ইনভেস্ট করা আছে এই সমস্ত টাকাতে জাকাত আপনাকে দিতে হবে বছরে একবার এটা হচ্ছে টাকা আর ব্যবসায় সামগ্রী তার সাথে চাঁদি বললাম আর পাঁচ নম্বরে হচ্ছে ব্যবসায় সামগ্রী সেটাও টাকার মতোই চল্লিশ ভাগের এক ভাগ তাতে দেবেন এই ছিল ওই সব ধন সম্পদগুলি যেগুলিতে জাকাত লাগবে পাঁচ রকমের জিনিস কে বলতে পারেন পাঁচ রকমের জিনিসে জাকাত লাগবে কে বলতে পারেন আমার আলোচনা থেকে দেখি আপনারা প্রশ্ন উত্তর দেন জি আছে কেউ আল্লাহর বান্দা এখনই তো বললাম হ্যাঁ বলেন স্বর্ণতে চলেন আগে পিছিয়ে করলে অসুবিধা হ্যাঁ চাঁদিতে কোন ধন সম্পদ তো স্বর্ণ চাঁদি টাকা ধন সম্পদ নাই টাকা পয়সা চাঁদের বিকল্প ওটা ধরলে ছয় নম্বর হয়ে যাবে টাকা পয়সাগুলি চাঁদের বিকল্প মনে রাখবেন যে স্বর্ণ সাড়ে সাত ভরিকে নেশাব ধরবেন না কতকে নেশাব ধরবেন পাঁচশো পঁচানব্বই গ্রাম চাঁদিকে নিশাব ধরবেন কারণ এই যে কাগজের টাকাটা এসছে এটাও ভালো করে ক্লিয়ার দেন কাগজের টাকা এসছে এটা আগের যুগে চাঁদির টাকা চলতো রূপার টাকা চলতো তার বিনিময়ে এসছে এটা চেক শুরু যেমন ব্যাংকে গেলে চেক দেয় না ড্রাফট দেয় বা চেক কেটে দিচ্ছেন আপনি কাউকে যে যাও তুমি আমার ব্যাংক থেকে টাকা উঠিয়ে নাও ওই রকমই ঠিক কাগজের নোটটা হচ্ছে চেকের মতো এটা টাকা নয় আসলে টাকা নাই সরকারের ঘরে কিছু না থাকলে এটা এটার কোনো মূল্য ছিল না যেমন জাল টাকার কোনো মূল্য নাই হ্যাঁ তো কথা হচ্ছে যে চাঁদির বিকল্প হিসেবে কাগজের নোট এসছে সুতরাং চাঁদিকে নিসাব ধরতে হবে আর সেটা হচ্ছে এক হাজার থেকে এগারোশো রিয়াল তো এক হাজার রিয়াল যদি নেশাব হয় বাংলাদেশের টাকা কত টাকা হইল হ্যাঁ কত বিশ না বাইশ বিশ ধরে না বিশ ধরে না একটু না একটু আরো বেশি হবে তো বিশ হাজার টাকা মোটামুটি বিশ হাজার টাকা যদি বাংলাদেশি টাকা থাকে আপনার কাছে তো জানতাম যে আপনার নেশাব হয়ে গেছে এটাই হচ্ছে আপনার ইমানের ক্ষেত্রে আর জাহান্নাম থেকে বাঁচার ক্ষেত্রে অধিক সতর্কতা এটা হচ্ছে সতর্কতা এখন বলেন স্বর্ণ হইল চাঁদি হইল ফসলে মাসাল্লাহ হ্যাঁ হ্যাঁ গবাদি পশু হ্যাঁ হ্যাঁ ওর গবাদি পশু গৃহপালিত পশু চলেন দোকানপাটের যে মাল সামান হ্যাঁ ব্যবসায় সামগ্রী চলেন ঠিক আছে আপনার একটা পুরস্কার আছে নিয়ে যেতে পারেন কষ্ট করে বলে এত কষ্ট করলে হবে তো আপনি যদি কষ্ট করেন এরা কি বলবে সব আহা লাদরি হ্যাঁ এরকম করলে হবে আচ্ছা এখন আপনাদের একটা কথা জিজ্ঞেস করছি কার কারা জাকাত দেন একটু হাত উঠান এটা রিয়াকারি না জাকাত কার উপরে ফরজ একটু হাত উঠান জাকাত কার উপরে ফরজে আছে আমি যে হিসাব বললাম এটা হচ্ছে গবেষণামূলক তাকিকি হিসাব এতে এক হাজার রিয়াল গত রমজানে ছিল মেলা টাকা থাকলে জাকাত লাগে না এক হাজারের গত রমজানে ছিল ওর নিচে পকেট খালি হয়নি ব্যাংক খালি হয়নি বোঝা গেছে মানে বিশ হাজার টাকা আপনার ব্যাংকে পড়ে আছে বাংলাদেশে ধরে আর এখনো বিশ হাজারের বেশি আছে তাহলে প্রত্যেকের উপর জাকাত ফরজ এতে যদি হাত উঠাইতে বলি তো আমার কাছে চুরি করে লাভ নেই আল্লাহর কাছে চুরি করতে পারবেন না বুঝছেন সবার উপর জাকাত ফরজে আছে সবার উপর কি আছে জাকাত ফরজে আছে জি হ্যাঁ ভালো করে শুনে রাখেন সুতরাং কারো কাছে যদি বিশ হাজার টাকা বাংলাদেশি টাকা এক হাজার রিয়াল সৌদি আরবের যদি এক বছর ধরে থাকে তার নিচে একবারে এমটি খালি হয়ে যায়নি পকেট শূন্য হয়নি ব্যাংক শূন্য হয়নি তা বাড়ি শূন্য হয়নি তাহলে জাকাত ফরজে আছে আল্লাহর হস্তে জাকাত য টাকা হয় এক হাজার রিয়ালে যা বেরো তাই বেরো বের করবেন হ্যাঁ এক হাজারে যা বের হয় শতকরা আড়াই টাকা তাহলে এক হাজারে কত হবে হ্যাঁ হাজারে পঁচিশ টাকা পঁচিশ রিয়াল বের করবেন পঁচিশ রিয়াল আপনি গরিব মিসকিনের হক ওটা আপনার হক নয় বের করবেন না আপনি তাহলে প্রত্যেকে যদি এক হাজার রিয়ালে পঁচিশ টাকা করে বের করি তো দেশে গরিব থাকবে গরিব থাকবে না দেশে আসলে গরিব থাকবে না এইভাবে জাকাত বের করতে হবে আল্লাহ পাক যেন তৌফিক দান করেন আর এই পাঁচটি জিনিসের জাকাত আছে ভালো করে বুঝে নেয় আর টাকা পয়সার জাকাতটা ভালো করে আশা করি বুঝে নিয়েছেন আর আপনাদের প্রশ্নের উত্তর দিতে চেয়েছিলাম কিন্তু যেই ভাইকে প্রশ্ন দিয়েছিলাম বেচারা আসলো ইফতার করার জন্য জাজাউল্লাহ খের হ্যাঁ আর তাও মানে ইফতার করেনি মাসালাম মানে নাকি তো ওকে বলেছি যে আগে নিয়ে আসবে আমাদের সম্মিলনের দিনে বেশ কিছু প্রশ্ন করা হয়েছিল এক ভাই জিজ্ঞাসা করেছেন মজহাব ফরজ কথাটির সাথে এমামদের সম্পর্ক কি মজহাব ফরজ এই কথার সাথে এমামদের কোনো সম্পর্ক নেই এমামরা মজহাবকে ফরজও বলেননি সুন্নাতও বলেননি মুস্তাহাবও বলেননি বরং মজহাবের তারা কল্পনা করেনি যে আমাদের নামে মজাব হবে যে মজাহটার নাম হানফি হবে আর সাফি কল্পনা তো আসেনি তার যে আমার নামে একটা মজাব পয়দা হবে যেটার নাম সাফি মজাব হবে আর এমাম মালিকও কল্পনা করেননি ভাবতেও পারেনি যে আমার নামে একটা মালিক মজাব কায়েম হবে আর আমার নামে একটা মজাব আমার পর্যন্ত চলতে থাকবে আর ওই তো দূরের কথা ওই তো শুধু নবীর কাছে আসে ওই কার কাছে এসছে নবীর কাছে এসছে আউবাকার কাছে ওই এসছে উমার কাছে ওসমানের কাছে এসছে আলীর কাছে এসছে হাসান হোসেন আলী ফাতেমার কাছে এসছে তো যদি সাহাবিদের কাছে ওই না এসে থাকে তো আবু হানিফা সাহেব মালিক আহমদের কাছে ও জানবি জানবি বা কি করে জানবে কি করে যে মজাব মজাব এমাম না খাড়ো করে যাননি দাঁড় করে যাননি এগুলি এমামদের ইন্তেকালেরও দেড়শো দুশো বছর পরে মানে চতুর্থ শতাব্দীতে পয়দা হয়েছে এটা আমার কথা নয় কার কথা একটু মনে করিয়ে দিবেন আমি বলছি যে মজহাবের কল্পনা কেউ করে ইমাম আহমদও কল্পনা করেনি যে আমার নামে একটা হামবেলি মজাব কাইম হবে বুঝলেন যুগের আবর্তন বিবর্তনে কি হয়েছে লোকজন এক একটা বড় আলেমকে অন্ধভাবে মানা শুরু করেছে আর তার দোহাই দিয়ে তিনি যা বলেছেন আর তার সাথে আরো কিছু মিলিয়ে দিয়ে হ্যাঁ একটা দল পাকিয়ে নেওয়া হয়েছে এটা হলো মজাব আসলে এটা হলো আসলে মজাব খোলাসা কথা বুঝাও ভালো করে ধরেন মনে আমারই উদাহরণ দিয়ে বুঝাই আমার বেশ কিছু ভক্ত আছে ঠিক না এখন এরা যদি এত অন্ধ হয়ে যায় যে আমার বেঁচে থাকতে অথবা আমার ইন্তেকালের পরে আমার নাম দিয়ে একটা দল পাকিয়ান এটা তো আমার দোষটা কি আমি বলেছি যে আমার দল পাকান হ্যাঁ আমার সবগুলি কথা মানেন আমার কথা যেটা কোরআনে ভাদি সমত ওইটা মানেন ওই রকমই এমাম আবু হানিফা শাহি মালিক আহমদ তারা দিনের বড় খাদেম ছিলেন আলেম এমাম ছিলেন তারা বলেছে আমাদের কথা যেটা কোরআন হাদিসের সাথে মিলবে ওইটা নিও আর যেটা কোরআন হাদিসের সাথে মিলবে না সেটা নিও না দেখেন আমরা কোরআন এবং হাদিসের সাথে যে কোনো ইমামের কথা মিলবে ওটা নেব কোরআন এবং হাদিসের সাথে যদি আবু হানিফার কথা মিলে তাহলে আমি হানাফি ওই ক্ষেত্রে আমি হানাফি অসুবিধা নেই কোরআনে এবং সাথে যদি ইমাম সাফির কথা মিলে তো আমি ওই ক্ষেত্রে সাফি অসুবিধা নেই কোরআন এবং সাথে যদি ইমাম মালিকের কথা মিলে তো আমি মালিকই কোনো অসুবিধা নেই সুতরাং এইসব মজাব তারা দাঁড় করেননি আল্লামা শাহুল মহাদেশ দেহলিও বলেছেন যে চতুর্থ শতাব্দী পর্যন্ত কোন একটি মজহাব মানতে হবে এইরকম ধারণা মুসলিমদের ছিল না তার মানে এই যে চোদ্দশো বছর ইতিহাসে প্রথম চারশো বছর এইসব ছিলই না ছিলই না ভালো করে শুনে রাখেন আল্লাহ পাক যেন বুঝার তৌফিক দান করেন আর তারপর ইনশাআল্লাহ তালা বাকি যে প্রশ্নগুলি আছে এগুলির উত্তর ইনশাআল্লাহ তালা আগামী দিনগুলিতে দেবো এখন আমার পকেটে রেখে নিলাম তাহলে আমি শুরু থেকেই হয়তো কখনো প্রশ্নের উত্তর দিয়ে দেবো আপনারা আগে ভাগে আসবেন